কিরে ওড়ি কুনসুনি তোতন খবর আসেনি কিরে ওড়ি কুনসুনি তোতন খবর আসেনি তোর ভুয়া যাই কেন ঘর সাদ না গোজারে সিনেমার সামুদি তোর ভুয়া যাই কেন ঘর সাদ না গোজারে সিনেমার সামুদি স্কুল তো নফরের লেখা পড়া নগরের আর গজার গো ফুয়ালই কি আড্ডা মারের তো নফরের লেখা পড়া নগরের আর গোজার গোফু আলোই কি জল্লাই আড্ডা মারের মানা গুললে নত ফুনে এলকা ওই দরে উদ মাইসুর কুবুদ্ধি কিরে ওডি কুন শুনি তোতন খবর আসেনি কিরে ওডি কুন শুনি তোতন খবর আসেনি তোর ফোয়া যাই কেন ঘরে সাগ সোনা গুলজারি সিনেমার সামুদি তুরফুয়া যাই কেন গরে সাদইছো না গোলজারে সিনেমার সামদি তোর ফুয়া লই তুই মর গই আই গসারি জের গই মা ফুয়া জেড়ে যাই জেন গরিবি গর গই তোর ফুয়া লই তুই মর গই আই গসারি জের গই মা ফুয়া জেড়ে যাই জেন গরিবি গর গই মনুষ জ্বালা সই তুই নপারি এখনে আই বেশি ফেলাই বিড়ে বাড়ি কিরে ওড়ি কুনসুনি তোতন খবর আসেনি কিরে ওড়ি কুনসুনি তোতন খবর আসেনি তোর ফুয়া যাই কেন ঘর সাধু সোনা গুলজারে সিনেমার সামরি তোর ফুয়া যাই কেন ঘর সাধু সোনা গুলজারে সিনেমার সামরি মাইনসুর হতা ফুনুসকা মাইনসুর কুতাল ধরসকা যেন মনে হয় এন গরিস বউ বিশ্ব চিন্তা গরিস মাইনসুর হতা ফুনুসকা মাইনসুর কুতাল ধরসকা যেন মনে হয় এন গরিস বউ বিশ্ব চিন্তা গরিস গম ন লাগে হত মাইনসুর হত হতা আই এখন যাইম দের সারি কিরে ওড়ি কুন শুনি তোতন খবর আসেনি কিরে ওড়ি কুন শুনি তোতন খবর আসেনি তোর ফোয়া যাই কেন ঘরে সাগ সোনা গোলজারে সিনেমার ফেমুরি urfuazai ke gorsa guisona gulzari sine mar samudi kire yodi kunsuni tutun khabar aseni kire yodi kunsuni tutun khabar aseni kire yodi kunsuni tutun khabar aseni